একদল ভালো মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য পৃথিবীর আইনা হয় না হয় না মুক্তি অনন্য মুক্তি অনন্য মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য পৃথিবীর আইনা হয় না

কেউ আসে না ফুল ফোটাবার জন্য একদল ভালো মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য পৃথিবীর আমি না হয় না বাদ পৃথিবীর আমি না হয় না বাদ জাগে না সে মুক্তির আনন্দ জাগে না সে মুক্তির আনন্দ মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের অভাব যে বুঝতে পারে নিরাশার কালো মেঘ তলমল আখিলোর মুছতে পারে মুছতে পারে শান্তির শেষ পাখি হারিয়ে গেছে সুখ চাওয়া বহুগুলো ভেঙে গেছে আ সমন্বয় ধর্মী জীবনের অভাবে হয় না পৃথিবী ধন্য একদল ভালো মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য পৃথিবী পৃথিবীর না হয় না বাদ পৃথিবী পৃথিবীর না হয় না বাদ জাগে না সে মুক্তি আনন্দ জাগে না সে মুক্তি আনন্দ মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য একদল ভালো মানুষের জন্য পৃথিবীর আঙিরা হয় না বাদ পৃথিবীর আঙিরা হয় না বাদ লাগে না সে মুক্তি অনন্য জাগে না সে মুক্তি অনন্য জাগে না সে মুক্তি অনন্য জাগে না সে মুক্তি অনন্য